لعلهم يرشدون وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بارك الله لنا بالقرآن العظيم بزرگان محترم আল্লাহ রব্বুল আলমিন বড় অনুগ্রহ করে আমাদেরকে এই মুবারক মাহে রমজান দান করেছেন যা এখনো আমাদের উপরে জারি আছে চালু আছে চব্বিশ ঘন্টা খায়ের বারাকাত নিয়ে এটা আমাদের উপর দিয়ে অতিক্রম করতেছে যদিও আমরা সেইভাবে কদর করতে জানি না কি জিনিস আমরা পাইছি এর প্রতিটা মুহূর্ত কত মূল্যবান কত মূল্যবান বুঝানোর জন্য বলা হয় যে ধরেন একটা লোক কয়েকশো কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা এখানে রেখে দিল এবং ঘোষণা করল এটা আপনাদের জন্য হালাল আপনারা যে যতটুক চান যার যতটুক জরুরত এখান থেকে নিয়ে যান কয়েক হাজার কোটি টাকা স্তূপ হয়ে গেছে সাত পর্যন্ত আর বাকিদের বলা হয়েছে যেটা হালাল টাকা আপনাদের জন্য হাদিয়া আপনারা যে যত রূপ নিতে পারেন নিয়ে যান তখন আমাদের আর কোন জরুরত কি থাকবে তো ওইটা সারিয়ে আসি তারপরে যদ্দুর বাড়ি নিব সব জরুরত বাদ এখন হালাল টাকা দিতে হবে হালাল এবং যে যত নিতে পারে পকেট বুঝাই করছে জামার আস্তিন বুঝাই করছে যে যেমনি পারতেছে তখন যেমন সব জরুরত বাদ এটা প্রাধান্য লাভ করবে এটা জাস্ট একটা উদাহরণ এর থেকে মূল্যবান প্রতিটি মুহূর্ত আমাদের সামনে দিয়ে চলে যেতেছে এখানে আপনি কত নেবেন না পাঁচ কোটি নিলেন আপনার জামা টামা সব বস্তা বানাইলে পাঁচ কোটির বেশি মনে নিতে পারবেন না জামাটাও খুলে কি বানাইলেন বস্তা বানাইলেন নিতে হবে কিছু করে হাতে আর কদ্দন নেবেন পাঁচ কোটিতে আপনার যা লাভ হবে হ্যাঁ রমজানে কিছুক্ষণ যদি আপনি কোরআন শরীফ পড়েন জিকির করেন কালে মাত্রই বা পড়েন এটা ওই পাঁচ কোটি থেকে অনেক গুণ বেশি এটা কিন্তু পাঁচ কোটিটা নগদ দেখা যায় আর ওটা দেখা যেতেছে তবে আল্লাহ পয়লা চান্সে শর্ত লাগেছে এটা না দেখে বিশ্বাস করতে হবে এটার নাম তোমার ইমান দেখে যদি বিশ্বাস করো ওইটা কোনো ইমান না মৃত্যুর আগে ফেরাউর ইমান আসছিল কোরআন শরীফে আসছিল কিন্তু তখন তার সামনে আখেরাত প্রকাশ পেয়ে গেছিল ইমান আনলো কোরআন একদম স্পষ্ট শব্দ ফ্রান বলল আমান তো বিমা আমানা বিহি বানু ইসর বানি ইসরায়েল যে খোদার পর ইমান আছে আমিও সেই খোদার পর ইমান আনলাম আমান্তু ইমান আনলাম আমান্তু বিমা আমানা বানু ইসরাইল কোরআনের আয়াত এই ইমান তাকে কি ফায়দা দিছে ইমান তাজ কোনো ফায়দা দেয়নি তখন তার সামনে আখরাতে জগৎ প্রকাশ পেয়ে গেছে এই সময় ইমান গ্রহণযোগ্য না এদের কোরআন শরীফে আছে জিব্রাইল ফেরাউনকে বলল আল আন এখন এখন নেই মানার টাইম অকদা কবল আর এর আগে তুমি আল্লাহ নাফার মানে করছো আল্লাহকে অস্বীকার করছো মিনাল মুফসিদিন আর তুমি বড় ফেতনাকারী ছিলে এর থেকে বড় ফেতনা কি হয় নিজেকে খোদাই দাবি করছে আর সবাই রেখে আমার ইবাদত করো এ কথা বলতেছে বাদশাহ আকবরও এই কাণ্ড করছিল এক জামানায় তাহাজুদ পন্নাওয়ালা ছিল আর এক জামানায় খোদাই দাবি করছিল নতুন ধর্ম প্রবর্তন করছিল একদম বেইমান হয়ে গেছিল যখন সে সিংহাসনে বসত তার এক দল ভক্তরা বলত আল্লাহ আকবর সিংহাসনে বসলে বাদশাহ আকবরের একদল তোল বিবাহক বলতো আল্লাহ আকবর মানে আল্লাহকে আমাদের আকবর বাদশাহ এলে তাদের আল্লাহ আকবর তর্জমা আল্লাহ আকবর আল্লাহকে আকবর বাদশাহ ওই ভাষা আর দল বলে উঠত জাল্লা জালালুহু ওনার মর্তবা অনেক উঁচা এটা খোদায় দাবি হলো না তার ভাষায় হিন্দু মুসলমানরা এক করে নতুন একটা দিন চালু করতে চাইল একটা ধর্ম চালু করতে চাইল এ কি নবী ছিল এ ধর্ম পাইল কোথায় নবত্ব আমাদের নবীর পরে শেষ হয়ে গেছে নবুয়াত তো আমাদের নবীর উপরে শেষ হয়ে গেছে হে কোথেকে দিনে এলাহি নিয়ে আসলো মুজাদ্দিদ আলফে সাদি রহমাতুল্লাহ আলাই ওনার বিরুদ্ধে দাঁড়াই গেলেন একা মোকাবেলা করলেন জেল হয়ে গেল মুজাদ্দিদ আলফে সানির উনি জেলের ভিতরে দাওয়াত চালাইলেন সারা জেলওয়ালারা ওনার মরিদ হয়ে গেল লম্বা কিসা পরবর্তী বাচ্চা একবারের ধ্বংস হওয়ার পরে এ আবার ওনার পক্ষে হয়ে গেল যাই হোক তো ওই আয়াতে বলা হচ্ছে যে তুমি সারা জীবন নাফারমানি করছো আর ফেটনা সৃষ্টি করছো এখন আখরাত সামনে এসে গেছে এখন কবে আম আনতু কোনো কাজ হবে না কোনো কাজ হবে না তখন আল্লাহ অহিনাজেল করলেন আল্লাহ বলেন আজকে আমি তোমার শরীরকে সংরক্ষিত করব যাতে তোমাকে দেখে কেমত পর্যন্ত আনেওয়ালারাও নসিয়াত তাতেল করে আল্লাহ তো কোনো কাফের শরীর সংরক্ষণ করার দায়িত্ব নেন নাই নবী শহীদ বিশিষ্ট অলি তাদের শরীর মাটিতে খায় না কিন্তু কোন কাফের শরীর সংরক্ষণের দায়িত্ব নেয় নাই একটা কাফের দায়িত্ব দিছে কোরআনের আয়াত ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা ফালিয়া মানে আজ নুনাজ্জিকা আমি নাজাদ দিব বি বাদানিকা বি তো একটা আলাদা শব্দ বদন বাদানিকা বদন মানে শরীর তো বদন মানে শরীর আজকে আমি তোমার শরীরকে নাজাদ দিব সংরক্ষণ করব না যাতে করে হতে পারে লিমান খল ফাঁকা যারা তোমার পরে আসতেছে তাদের জন্য আয়া নিদর্শন হেদায়াত তোমার এই বডি দেখে পরবর্তী লোকদের নিদর্শন হবে হেদায়াতের ব্যবস্থা হবে যে আল্লাহ নাফারমানি করলে কিভাবে আল্লাহ তাকে ধ্বংস করে এই তার নমুনাই এখন আপনি মিশরে গেলে কোন একটা পিরামিডের মধ্যে সেটা অনেক লাশই আছে একটা পিরামিডের মধ্যে এই ফেরাউনের লাশও আছে ওই আয়াত অনুযায়ী আমি যে কথাটা বলতেছিলাম যে পাঁচ কোটি টাকা নিয়ে গেলেন ওই স্তূপ থেকে তার থেকে রমজানের এক মিনিট বেশি দামি কিন্তু পার্থক্য এই পাঁচ কোটি নগদ দেখা যেতেছে আর ওটা নগদ দেখা যেতেছে না দেখা না গেলে কি সেটা অবাস্তব হাজার লোক আমেরিকা শহর দেখে নেই তো তাই বলে কি বাস্তবে আমেরিকা শহর নেই অনেকেই দেখে নেই আর কিছু লোক দেখছে আকারতের জিনিসগুলো অনেকে দেখে নাই আর কিছু লোক দেখছে তাম নবী রসুলরা দেখছে আল্লাহ তাদেরকে দেখাই দিচ্ছে তাদের কথা মানতে হবে রমজানের মুহূর্তগুলো এত গুরুত্বপূর্ণ আমরা বুঝতেও সক্ষম হয় নাই কদর করতেও সক্ষম হয় নাই এখন আর কয়েক ঘন্টা আছে রমজানের খায়ের বরকত কয়েক ঘন্টা আছে কত ধরেন পাঁচ ঘন্টা আছে এরপরে যদি আল্লাহ দেয় তাহলে সামনে রমজান আমরা পাইতে পারি আল্লাহ যদি মেহরবানি করে সামনে রমজান নসিবে রাখেন তো সেটা পরের কথা এই বছরের জন্য পাঁচ ঘন্টা আমাদের সামনে আছে আজকের রাত তো রমজানের রাত না রমজানের তিরিশের রাত তো এই চলে গেছে গত যে রাত চলে গেল এটি তিরিশের রাত আমাদের সামনে এই পাঁচ ঘন্টা আছে কি করতে হবে বলার উদ্দেশ্য তো এই পাঁচ ঘন্টা কি করতে হবে তো আল্লাহ তালার ফর্মুলায় তুমি ইবাদত ভালো করে করতে চেষ্টা করো কিন্তু মুখে স্বীকার করো আল্লাহ এটা কিছুই হয় নাই এটা তোমার দরবারের উপযুক্ত না এটা টোটা ফাটা কিন্তু তোমার কবুল করার জন্য তো কোনো শর্ত নেই যদি কেউ নত হয় বিনয়ী হয় তুমি তো তার টোটা ফাটাটাও নিয়ে নাও কবল করে ফেলো আর যদি কেউ অহংকারী হয় আমি তো বহুত কিছু করছি বহুত কিছু করছি মনের মধ্যে একটা অহংকার এটা যত সুন্দর হোক আল্লাহ রব্বুল আলমিন অহংকারেরটাকে কবুল করেন না আল্লাহ দুনিয়াতে সবচেয়ে সবচেয়ে ঘৃণা করেন কুফুর সেরেক আর সেকেন্ড হল অহংকার কুফুর সেরেক মানে তো বেইমান হয়ে যাওয়া সবচেয়ে ঘৃণা করেন এই সেরেকি কাজ মাজারে মাজারে যেগুলো করতেছে মুসলমানরা এগুলো সব সেরেকি কাজ এতে ইমান নষ্ট হয়ে যায় মাজারে সেজদা করতেছে মাজারে মকসুদ চাইতেছে মাজারে তওয়াফ করতেছে মাজারে মান্নত করতেছে মাজারে বাতি দিতেছে মাজারে গিলাপ দিতেছে মাজারে লম্বা হয়ে শুয়ে থাকতেছে এই সিজদাও নাকি পোষায় নাই পরে লম্বা হয়ে ভুট হয়ে শুয়ে রয়েছে এটা নাকি মোকাম্মাল সিজদা সব সেরেক এর যে কোনো একটা করবে তার ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে মুশ্রিক হিন্দুরা দেবদেবীর পূজা করে মুশ্রিক হয়েছে আর এইগুলো করে মুশ্রিক হয়েছে মাজারের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই আমাদের দেশের নেতা নেত্রীরা কিছু হলে মাজারে দৌড়ায় মাজারে কেন যাও মাজারে কি রাখা আছে মাজারে যেতে বলা হয়েছে তার জন্য তিন কুল পড়ে সব বক্সে দিতে তোমাকে কি দিবে সে বেঁচে থাকলে না দোয়া করে দিত এখন তো তার দোয়া করার ক্ষমতাও নেই দেখবেন আমাদের নেতারা এরকম ভণ্ড কিছু হইলে মাজারে দৌড় দেয় অথচ চিন্তা বুজুর্গ নেই তাদের কাছে দোয়া চাও দোয়া চাও তার মাজার এখানে আমাদের ইমানগুলো বরবাদ হয়ে মাজারে গাড়ি থামায় পয়সা দেয় পয়সা দেয় এদের পেশাদার ভিক্ষুক মরে মরে পেশাদার এদেরকে দান করা হারাম আপনি একটা হারাম পেশাকে টিকায় রাখার জন্য সহযোগিতা করলেন মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই ওনার ফতোয়ার মধ্যে ক্লিয়ার লিখছেন পেশাদার ভিক্ষুককে সাহায্য করা হারাম ইসলামের রাস্তা রাস্তায় ভিক্ষা করার কোন ইজাজত নেই ইসলামের দৃষ্টিভঙ্গি হল প্রত্যেক ধনী তার মহল্লার গরিবদের খবর রাখবে রাস্তা আসতে পারবে না কিন্তু ইসলামের বেইজত হয় মুসলমানদের বেইজত হয় কোন ফকির রাস্তা আসতে পারবে না ধনীরা তাদের খবর দিবে খবর নিবে আমি বারবার বলছি আলেমকে এলেম দিছে পৌঁছানোর দায়িত্ব দিছে ধনীকে ধন দিছে তার মহল্লার তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছানোর দায়িত্ব দিছে সে পৌঁছাইবে গরিব আসবে না আসার কোন দায়িত্ব নেই কারণ জাকাতটা দিয়ে ফেতরাটা দিয়ে আপনি তাকে কোনো উপকার করলেন না সে আপনাকে উপকার করলো সে যে গ্রহণ করছে আপনাকে উপকার করছে এলো শরিয়াতের দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি বুঝতে হবে শরিয়াতে আপনার হঠাৎ উল্টা লাগবে কিন্তু আমি তো উপকার করলাম আর শরিয়াত বলতে না তুমি করো নাই সে করছে কেন সে করছে একদিন আসবে যে কেউ জাকাত নেবে না সেই দিন বুঝে আসবে উপকার করছে কেনা কেউ জাকাত নেবে না সবাই বলবে আর আমি কারে দিব আমি ওই লোক পাইতেছি না যে কোনো লোক ফকির মনে করে দিবেন সে নেবে না গত রাত্রে আমার এক এক কোটি টাকা আসছে আমি এখন কারো জাকাত দিব আমার জাকাত দিতে আসছে তো এই লোকটাতে নিল এ নেওয়ার কারণে আপনি ফরজ আদায় করার সুযোগ পাইলেন যে আপনাকে ফরজ পরিপূর্ণ করার সুযোগ দিল সে উপকার করছেন আপনি উপকার করছেন টাকা দিলাম আপনার টাকা ওকে দেন ভাই ওর টাকা ওকে দিচ্ছেন ওর টাকা আগে আল্লাহ আপনার মালের সাথে মেলাই দিয়ে দিছে ওরই টাকা আপনার মালের সাথে মেলাই দিছে কেন এর হেকমত আছে এই মেলায় পটটা কি তো কমিউনিজমের দেশ যে কমিউনিস্ট ওরম তো সবাই এক হারে দিতে পারতেন ওরম দেন নাই ধনীদেরটা গরিবদের কাছে পাঠাই দিচ্ছেন কেন এনে পরীক্ষা নেওয়ার জন্য ধনীকে পরীক্ষা নেবেন সকলের আর গরিবকে পরীক্ষা নেবেন সবরের ও সবর করে কিনা আর সকর করে কিনা সকর কি গরিবদের খবর নেওয়া তার দোয়ারে যাওয়া ধনী যখন গরিবের দোয়ারে যায় আল্লাহ তাকে অনেক উঁচু বা কাম দান করেন ন্যামাল আমির বাবিল ফকির ফকির যখন ধনের কাছে আসে তো তার দাম শেষ হয়ে যায় বিশাল ফকির আলা বাবিল আমির সে তাকে বত্তরিন বলা হয়েছে তো সে আপনাকে ফরজ আদায় করার সুযোগ দিল আপনি শুক্রিয়া আদায় করবেন জাজাক আল্লাহ কায়রা শুক্রিয়া আদায় করবেন মসজিদকে কেন সম্মান করা হয় এখানে ফরজ আদায় করার সুযোগ আছে ফরজ নামাজ আদায় করার সুযোগ এখানে মসজিদকে যে কারণে সম্মান করা হয় ওই গরিব লোকটাকে ওই কারণে সম্মান করতে হবে ওর উপরে আপনি একটা ফরজ আদায় করতেছেন জাকাত দিচ্ছেন সৎকার ফেতরা দিচ্ছেন সব দিচ্ছেন দুই নম্বর সে আপনার জন্য ধূপির কাজ করতেছে কেমনে সে যে জাকাতটা গ্রহণ করলো এই গ্রহণ করার দরুন আপনার বাকি টাকাগুলো সব হালাল হয়ে গেল এই মালগুলো সে পাক করে দিল না নিত কোন ফকির না নিত আপনার সব মাল হারাম থাকতো একটাও ভোগ করতে পারতেন না আপনার দুপের ডিউটি দিল তিন নম্বর আপনার পিয়নের কাজ করে দিল এই ধন সম্পদ এবং এর সবাব হাসরের ময়দানে কাজে লাগবে তখন তো আপনার ছেলেও ভেঙে যাবে আপনার বিবিও ভাগবে আপনার বাপ ভাগ ভাগবে আপনার ভাই ভেঙে যাবে কোরআন রায়াত ইয়মায় ফিরুল মারউ মিন আখিহি কোরআন রায়াত আমপাড়ার মধ্যে আছে আমপাড়ার মধ্যে আছে সবাই ভাগবে আপনার নেকির দরকার এই নেকি দেওয়ার ডরে সবাই ভাগবে এই যে গরিবকে দিলেন ও আপনার কাছে এটা পৌঁছাই দিবে ঠিক চরম দুর্দিনে চরম মুহূর্তে তখন সবাই ভাগবে এই দ্বারা দান করলেন যারা জাকাত দিলেন ও ওই নেকিটা আপনার কাছে হাজির করে আমার জাকাত দিচ্ছিলেন আল্লাহ আপনাকে নেকি দিচ্ছেন কত গুণ বাড়ায় ও গরিবটা সাক্ষী দিবে আল্লাহ অনেক গুণ বাড়ায় আপনারটা ফেরত দিয়ে দিবেন তাহলে পিওনে কাজ করলো না দুনিয়ার থেকে আপনার টাকাটা নিয়ে কোথায় পৌঁছায় দিল হাসরের ময়দানে তারপরে সে আপনার হ্যাঁ জানের হেফাজতকারী হয়ে গেল এই যে আপনি তাকে জাকাত দেন ফেতা দেন আরো ঠেকা পড়লে নফল দান করে তার চিকিৎসার ব্যবস্থা করেন তার মেয়েটার বিবাহের ব্যবস্থা করেন এর কারণে যদি দেখেন আপনার মিল ফ্যাক্টরিতে সমস্যা হইতেছে ও ওটা মোকাবেলা করার জন্য প্রতিহত করার জন্য দান দিবে যদি আমাকে এত উপকার করে আমি থাকতে ওনার ক্ষতি হবে ও তো ক্ষতি করবেই না কেউ করতে চাইলে ও মোকাবেলা করবে এখন তো শ্রমিকরা পারলে মালিকের দান নিয়ে নেয় বেতন কম দেয় তখন এটা বলবে না দান নিয়ে নেবে না দান দিবে আপনার জন্য ইসলাম এমন সিস্টেম করছে তো বলতেছিলাম রাস্তা রাস্তা ফকির থাকার কোন সিস্টেম নেই ইসলামে আমরা কিছু লোক মশলা না জানায় ওদেরকে এই হারাম ভাবে পয়সা দিয়ে এই পেশাটাকে উৎসাহিত করা হইতেছে ওদের তো ব্যাংক ব্যালেন্স আছে আপনার খবর আছে এই ফকিরদের ব্যাংক ব্যালেন্স আছে এক ফকির যাত্রার হুজুর কাছে টাকা রাখতো তো একজন জিগাইলে দেয় মেয়া তুমি জাকার টাকা দাও কিসের জাকাত হুজুর আমি তো ভিক্ষুক তাতে কি হলো তোমার তো আমার দেড় লক্ষ টাকা জমা হয়েছে তাতে কি হুজুর আমার তো ফকির আমাদের জাকাত কিসের তো দেড় লাখ টাকা হয়েছে যে পঁয়ত্রিশ হাজার টাকা করে জাকাত দিতে হয় বছরের শেষে খাইয়ে দেয় পঁয়ত্রিশ হাজার টাকা যদি টিকে থাকে তো জাকাত খরচ আর তার হচ্ছে এক লাখ পঞ্চাশ কোথায় পঁয়ত্রিশ এই অবস্থা এই অবস্থায় ইসলামের অবমাননা করা হয়েছে অনেক মসজিদে মাইক দিয়ে সারাদিন চান্দা তোলে এটাও ইসলামের অবমাননা না জায়জ এর দ্বারা বোঝা যায় তো মুসলমান সব মারা গেছে এই জন্য এখন মাইক লাগায় হিন্দু মুসলমান যা পাইতেছে ভিক্ষা করা হইতেছে কোন বেইজ্জতির সুরত ইসলামে নেই ইজ্জতের সাথে যা হয় বেইজ্জতির কোন সুরত ইসলামে নেই সেটা আপনারা সব মনে করে দিচ্ছেন হইতেছে গোনা এই জন্য আমি বারবার আপনাদেরকে বলি যে ইসলামের দৃষ্টিভঙ্গি বুঝতে হবে আপনাকে তাহলে আন্দাজন ইবাদত করলে সব পাওয়া যাবে না অল্প করলে অনেক সব পাওয়া যাবে তো আপনি ইসলামটা বুঝতে পারেন না আজকে আমাদের সমস্যা এই জায়গাটার মধ্যে ইসলাম বুঝি না এদের বিখ্যাত হারাম তা আমরাই দিচ্ছি দিয়ে পেশাটাকে পেশাটাকে জিয়াই রাখছি ফকির আমার উপকারী বন্ধু সে আমার উপকার করছে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি কি আমি তাকে উপকার করছি যে কারণে সামনে কোন একটা কথা না কইলে তাহলে খোটা দেই খোটা দিলে তো দান বাতিল হয়ে যায় দান করছেন সব বাতিল কিরে তোরে এত টাকা টুকি দেবে লালন পালন করলাম তুই আমার এই কথাটা রাখলি না কোথায় লালন পালন করছেন ওর টাকা ওরা দিচ্ছেন মাঝখানটা আপনি সব পাইছেন খোটা দিলেন কেন আপনার সব নষ্ট হয়ে গেল এই খোটার দাম বোঝা যায় যে আপনি মনে করছেন আপনি তাকে এহসান করছেন দয়া করছেন শরিয়ত বলতেছে না সে গ্রহণ করে তোমাকে দয়া করছে ফরজ আদায় করার সুযোগ দিছে সে তোমার ধুপি সে তোমার লেবার সে তোমার পিয়ন হাজার রকম উপকার করছে সে তোমার মালের হেফাজতকারী সে জাকাত গ্রহণ করলো বলে এখন আল্লাহ তোমার মালের হেফাজতের দায়িত্ব নিয়ে নিছে আল্লাহ আল্লাহ তোর মালের হেফাজতের দায়িত্ব নিয়ে নিছে লম্বা কিস্তা কিস্তান বলা দেব না এক ইংরেজের কাসারি ছিল কলকাতায় আর তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল লাখনৌতে তো ওখানে ম্যানেজার আসছে যে আপনার দোকান পুড়ে গেছে উনি লিখতে আছে ম্যানেজার আবারও কইছে পরে একটু ওর আগ হয়েছে তুমি একবার কইলা তুমি তো কইছ এটা আমি শুনছি আবার কইলা কেন তা হুজুর আমি মনে করছি আপনি শুনতে পান নাই কারণ আপনি তো শুনে কিছু কইলেন না আমি ভাবছি আপনি মনে হয় খেয়াল করে শুনতে পান নাই বলো না আমি ভালো করে শুনছি কিন্তু তোমার এই নিউজটা আমার কাছে গ্রহণযোগ্য হয়নি গলত মেসেজ মিথ্যা খবর না হজুর পুরা লক্ষণে ছাই হয়ে গেছে তো হইতে পারে না তুমি ভালো করে খবর নাও আমার দোকান তো পুড়তে দেখো নাই কয় না কিন্তু আগুন আমি আপনার দোকানের দিকে দ্রুত বেগে আগাইতে দেখছি তা তো আপনার দোকান থাকার কোনো কথা না কোনো খবর না আমার দোকান পড়ে নাই তো কেমনি বলতে চান পড়ে নাই বললো আমি তোমাদের হুজুরদের কাছে শুনছি যে লোকটা হিসাব করে পাই পাই দেখা তাদের করে দেয় আল্লাহ তার মালের হেফাজত করেন আল্লাহ হয়ে যায় তো তোমাদের আলেমরা তো মিথ্যা বলে না এটা আমি তো তোমাদের আলেমদের কথা বিশ্বাস করছি এবং আড়াই পার্সেন্ট সৎকার আড়াই পার্সেন্ট দেখাত আমি হিসাব করে দিচ্ছি কম দিয়ে নাই আল্লাহও ঠিক তোমাদের আলেমরাও ঠিক তোমরা মিথ্যা বলে নাই তাহলে আমার দোকান কেন পড়বে বলো তো ম্যানেজার একদম বোকা হয়ে গেছে উনি চলে গেছে আবার কলকাতা তাই লখনৌতে যায় ঘটনাও তাই আগুন বাড়ছে ওনার দোকানের দিকে ওনার দোকানের আগে এসে আগুন কোনো কারণে নিভে গেছে কোন দর পড়ে নাই এত একই তার মুসলমানরা ঠিক মতো জাকাত দেয় না এমনি মুখস্থ কিছু দিয়ে দেয় এইভাবে হয় সব বের করতে হয় নগদ টাকা ব্যবসার মাল স্বর্ণ রূপা বিবিরটা বিবির আপনারটা আপনার মেয়েরটা মেয়ের ছেলেরটা ছেলের হিসাব বের করতে হবে তারপর যা আসে এর থেকে কিছু বাড়াই দিবেন কারণ আপনার হিসাবে ভুল থাকতে পারে জাকাত মালের হেফাজত করে তাহলে ওই গরিব আপনার জন্য গার্ড কত কিছু হলো গরিব গার্ড হলো পিয়ন হলো ধুপি হলো জান দেওয়ালা হলো আপনার ফরজ আদায় করার সুযোগ দেওয়ালা হলো এতগুলো করছে সে তাহলে সে উপকার করলো না আপনি উপকার করলেন আপনি জাস্ট ফরজ আদায় করছে দেখেন ইসলাম কোনটা আমরা কোনটা আমরা কি বুঝি ইসলাম কি বলে তো আলহামদুলিল্লাহ আমি দেখাতের মশলা বলেছি আশা করে আপনারা হিসাব করে দিয়েছেন সৎকার ক্ষেত্রে বলেছি যে এটা পয়লা রমজানতে নিয়ে ঈদের ময়দানে আসা পর্যন্ত মুস্তাহাব টাইম ঈদের নামাজ আসার আগ পর্যন্ত সৎকার ক্ষেত্রে মুস্তাহাব টাইম এর মধ্যে কেউ না দিলে তার অজীব মাপ হবে না কিন্তু সে আর কোন ডিভিশন পাইল না ডিভিশন পাইল না সবকা ফেতর যারা এখনো দেন নাই আশা করি ঈদে আসার আগেই দিয়ে ফেলবেন যেটা বলা হয়েছিল ওটা সর্বনিম্ন পঞ্চাশ টাকা বলা হয়েছিল বেশি তো অনেক বেশি হইতে পারে যদি আল্লাহ কাউকে কোটিপতি বানায় লাখপতি বানায় সে পঞ্চাশ টাকা না দিয়ে আরো বেশি করে দেন সাড়ে তিনশের খেজুরের দাম কত সাড়ে তিনশের কিসমিসের দাম কত সাড়ে তিনশের পনিরের দাম কত সেটা দেন হ্যাঁ কোটিপতিরা লাখপতিরা ওখানে ওটা দেন আর এটা হলো সর্বনিম্ন এর কমে দিলে হবে না সেটা বলা হয়েছিল পঞ্চাশ টাকা সৎকার ভেতরে গেল এখন যে পাঁচটা ঘন্টা আছে কি কাজ করতে হবে শরিয়াতের দৃষ্টিভঙ্গি হলো এই যে চেষ্টা করতে হবে ভালো করে করতে কিন্তু আল্লাহ কাছে বলতে হবে আল্লাহ কিছুই হয় নাই আমারটার মধ্যে কোনো খুশুগুজু নেই এর মধ্যে সুন্নত নেই অজীব নেই অনেক কিছু ত্রুটি আল্লাহ তোমার তো কবল করার জন্য কোনো শর্ত নেই কারণে ওলা বিনয়ী হলে তুমি টোটা ফাটাটাই নিয়ে নাও কারণে ওলা অহংকারী হলে তার ভালোটাকেও রিজেক্টেড করে দাও বাতিল করে দাও কাজে নিজে খুব ছোট করে আল্লাহ আমি সাধ্য অনুযায়ী যা করছি তুমি মায়া মমতা দিয়ে আমাকে মাফ করে দাও আমার এটাকে কবুল করো এইভাবে আল্লাহ কাছে ইস্তেকফার করতে হবে রোজা কোনো গুনার কাজ না রোজা করে গুণা করছে সেজন্য জন্য ইস্তেকফার তা না রোজার হক আদায় করতে পারি নাই রোজা রেখে যেভাবে গোনাহা থেকে গোনা থেকে পরেজ করতে হতো সেটা করতে পারি নাই তার জন্য ইস্তেকফার এই জন্য প্রত্যেকটা ইবাদতের শেষে আল্লাহ ইস্তেকফার রাখছে করো করে কান্দো তাহলে আমারটা তো হলো না আমারটা তো হলো না কিন্তু আমি কি করবো আমার তো এই আছে কুঞ্জেই আছে আল্লাহ তুমি তো তোমার কবলের জন্য কোনো শর্তই নেই বিনা শর্তে কবল করো তুমি তো দয়া করে আমারটাকে কবল করে নাও আমাকে মাফ করে দাও এই এস্তেক্ষার করতে হবে তো এস্তেক্ষার তো দোয়া আর এক হাদিস আছে তুরুত ছাড়া কোন দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না আর এক হাদিস তাদের তোমরা যে কোনো ই করতে চাও দোয়া করতে চাও এটা দুরুদের প্যাকেটের মধ্যে ঢুকাও আগে দুরুদ কবুল হবেই ওই প্যাকেটের মধ্যে যা থাকবে এটাও কবুল হয়ে যাবে এদের আমাদের মোনাজাত করি না নামাজে পড়ে ও শুরু থেকে তো দূর থাকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন এই আসসালাতু আসসালামু এটা তো দুরুদ আবার যখন শেষ করতেছি একটা আয়াত পড়ি ওটা ওই আয়াতটাও দুরুদ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين এই সালাম এটা দুরুদ মুরসালিন মানে নবী রসুল দেখেন শুরুতেও দুরুদ শেষেও দুরুদ কেন যেহেতু আল্লাহ হাবিব বলছে দুরুদ কবুল হবেই কারণ তুমি বাকিটা কবুল করতে চাও তা দুরুদের প্যাকেটের মধ্যে ভরে দাও দুরুদের প্যাকেটে কেমনে ভরবেন শুধু তো দুরুদ পড়বেন বাচ্চারা যা বলার বলবেন শেষে আবার দুরুদ পড়বেন দুই পাশে যখন দুরুদ হয়ে গেল তাহলে কোথায় ভরে দিলেন দুরুদের প্যাকেটে ভরে দিলেন এখন এরা পুরাটা খাওয়া কবল হয়ে যাবে কেন শরিয়াতের দৃষ্টিভঙ্গি শরিয়াতের চাহিদা শরীয়তের মেজাজ শরীয়তের মেজাজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখন এই সময়টা অন্য কামকাজ কমায় দূর পড়তে হবে ইস্তেকবার পড়তে হবে আবার দূর পড়তে হবে এই তিনটা কাজ করতে হবে এ সর্বনিম্ন নিসাব হল সর্বনিম্ন নিসাব বলে দিচ্ছি একশো বার দূরত পাঁচ মিনিট লাগবে হয়তো সাল্লাহ আলাই আসাল্লাম আলাই এটা দুরুদ উম্মি এরকম একশো বার দুরুদ শরীফ পড়বেন একশো বার ইস্তেকফার পড়বেন আবার একশো বার দুরুদ শরীফ পড়বেন কি জন্য যাতে আমাদের রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ কাছে ভুল স্বীকার করি তা আল্লাহ তালা বিনা শর্তে এটাকে কি করবেন কবল করে নেবেন আমাদেরকে মাকফরাতে ঘোষণা করে দেবেন এই আজকে মাগরীবের আগে আগে একটা সময় বের করে আমি যা কইলাম এটা করতে সর্বোচ্চ আধা ঘন্টা এও লাগবে না পনেরো বিশ মিনিট লাগবে হয়তো এই সময় বের করে অবশ্যই প্রত্যেকটা ভাই আপনারা এটা করবেন এতে বাড়ানো নিষেধ না এক হাজার বার দূর পড়েন আর এক হাজার বার এস্তেকবার পড়েন আর এক হাজার বার দূর শরীফ পড়লেন আরো নুরুন আলা নুর আমি সর্বনিম্ন একটা বললাম ফেতরা যেরকম করেছে পঞ্চাশ ওর ওটা সর্বনিম্ন একশো বার দুরুদ একশো বার এস্তেক আবার একশো বার দুরুদ এই রোজার ভুল ত্রুটি মাফ করে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন এর জন্য এই কাজটা করতে হবে জরুরি আল্লাহ এরপরে ঈদ আসতেছে কালকে ঈদ না এখানে টাইমও ঘোষণা করা হয়েছিল সাড়ে আটটায় কি হবে জামাত হবে এখানে মাঠের জন্য অনেক চেষ্টা করা হয়েছে অনেক দরখাস্ত করা হয়েছে সেক্রেটারি সাহেব নিজে চেষ্টা করছেন কিন্তু যেহেতু মঞ্জুর করাইতে পারেন নাই পাশ করাইতে পারেন নাই যে কারণে অপারগ হয়ে আমাদেরকে এখানে পড়তে হইতেছে আমি ওনাকে বলছিলাম চেষ্টা করেন অনেক চেষ্টা করছেন যত চেষ্টা করছেন আর হিতে বিপরীত হয়েছে এই জন্য আমাকে আর দরকার নেই তো যেহেতু মাঠের ব্যবস্থা করা যায় নাই ঈদের নামাজ তো মাঠে পড়া সুন্নত যারা ব্যবস্থা করতে পারলো না তারা মসজিদে পড়তে পারে ঠেকার কারণে তারা পড়বে আল্লাহ তাদেরকে সবাব দান করবেন সেটা আমি সাক্ষী দিচ্ছি আমি নিজে এই কমিটির লোকজন দিয়ে চেষ্টা করাইছি কিন্তু চেষ্টা যে কোনো কারণে হোক এটা কামিয়াব হয় নাই তো কালকে ঈদ আসতেছে এই ঈদ কি জিনিস কি করতে হবে ঈদ আরবি শব্দ বাংলা অর্থ খুশি কিন্তু আমরা যতটা লাগামহীন খুশি মনে করি এরকম না আমরা ঈদের যে খুশিটা অর্থ করি আমাদের হয় লাগামহীন শর্তহীন এরকম না এখানে খুশিটা খুশি করতে হবে কিন্তু ওটা গন্ডি দেওয়া আছে এর ভিতরে এই গন্ডির মধ্যে খুশি হইতে হবে বাস্তবে তাই যখন আপনি আমি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারছি এই কথাটা না বুঝতে পারতেছি তৎক্ষণ অত বেশি খুশি হওয়ার কোনো সুযোগও নেই এই একটা জিনিস যতক্ষণ আমরা নিশ্চিত না হইতে পারবো যে আল্লাহ আমার মৃত্যু ইমানের সাথে দান করেছেন এটা চোখ বন্ধ হওয়ার পরে জানা যাবে তখন আপনি যত পারেন খুশি হন আর মমিন হবেও খুশি ওইটা হলো সাংঘাতিক খুশি শর্তহীন খুশি কিন্তু আমার যে ভবিষ্যতে কি হবে এখন কেমনে বুঝবো যারা অনেক বড় বড় বুজুর্গ তাদের পদস্খলন হয়ে গেছে কোরআনে তাদের কিস্তা লেখা হয়েছে বা লাম বাউরের কিস্তা লেখা হয়েছে হাত তুললেই দোয়া কবল হয়ে যেত যখন যেভাবে হাত তুলছে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি শুরু হয়ে গেছে এত বড় বুজুর্গ দশ পাড়া কিস্তা আছে বেইমান হয়ে গেছে তার দিব্যা এক হাত বেড়ে গেছে একটা উল্টা দোয়া করছিল মুসা আলাহ সালামের বিরুদ্ধে ইমান চলে গেছে এত বড় লোক তারা আচার খাইছে পড়ে গেছে আর আমি তো কোনো গণনার মধ্যে না আমার কি হবে এদের বেশি খুশির সুযোগ নেই এখানে ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করা যায় তখন আপনার জন্য খুশি হালাল হয়ে গেল যত খুশি করেন সব হালাল তার আগে কিসের উপর খুশি করবেন ইমান যে কোনো মুহূর্তে শয়তান সিনাই নিতে পারে ইমান চিন্তাই করার জন্য লক্ষ লক্ষ ইবলিজ বসে আছে লক্ষ লক্ষ মানুষ বসে আছে কালকে একটা ফতোয়া দিলাম কাল না পরশু কি কোয়ান্টাম একটা কইছে কোয়ান্টাম কি ওই বসে জপ টপ করে টপ টপ করে করলে নাকি সব স্বাস্থ্য ভালো হয়ে যায় সবকিছু হয়ে যায় একটা ফতোয়া চাইছে এবং তার আকিদা বিশ্বাসও বলছে ওখানে লিখছে উনি সব ধর্মের প্রতি শ্রদ্ধা করেন এবং সবাইকে বলেন ওনার এই কন্টাম করলে সবাই সুখী হবে সব ধর্মকে শ্রদ্ধা করেন সব ধর্ম ঠিক আমরা তো ইসলামের বাইরে কোন ধর্মকে শ্রদ্ধা করি না যাতে ওগুলো সব রিজেক্টেড হয়ে গেছে বাতিল হয়ে গেছে একদম বাতিল হয়ে গেছে বর্তমান খ্রিস্টানদের ধর্ম পালন করে এই ধর্মের সাথে ঈসা আলাহিসাল্লাম ধর্মের কোনো সম্পর্ক নেই ঈসা আলাহিসাল্লাম যে ধর্ম আনছিল সেই ধর্মের সাথে বর্তমান খ্রিস্টানদের ধর্মের কোনো সম্পর্ক নেই তারা এখন যে ধর্ম মানতেছে এ তো সেন্ট পলের আবিষ্কার করে ধর্ম সেন্ট পল ইহুদির সন্তান সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে লম্বা কিচ্ছা আছে আপনারা জানতে চান এখানে আমার একটা বই পাওয়া যায় বিভিন্ন ধর্মগ্রন্থে হজরত মোহাম্মদ সাল্লাম ওই বইতে আমি ইতিহাস আছে এই হুদি বাহ্যিকভাবে খ্রিস্টান হয়ে খ্রিস্টান ধর্মকে কিভাবে আমূল পরিবর্তন করে দিল ইতিহাস এখানে আছে এই জন্য বর্তমান যে বাইবেল পাওয়া যায় এর মধ্যে কে পাড়া দেখে ওই সেন্ট পলের কথা কার কথা ওখানে আছে বাংলাতে পৌল পৌল আর উর্দু করতে লেখা পুলিশ বাংলাতে পৌল এর পুরানা হল সেন্ট পল তো এই বাইবেলের মধ্যে কে পাড়া তার কথা প্রশ্ন হয় এই লোকটা তো ইসা সাল্লামকে দেখে নাই ঈসা আলাহ সালাম কোন সাহাবিও না ঈসা আলাহ সালামের বহু পরে সে দুনিয়াতে আসছে তাহলে সে কোথায় কি বক্তব্য দিল এটা আসমানি কিতাবে ঢুকলো কেমনে আব্দুল কাদের জেলানে বহুত বড় বুজুর্গ ছিল কিন্তু উনি আজ মাহফিলে কি করছে নাকি কোরআন শরীফে আসবে উদাহরণ না দিলে বুঝবেন না আপনারা আব্দুল কাদের জেলানে অনেক বুজুর্গ ছিল তুমি ফেলে যে বক্তব্যগুলো দিতে এগুলো কি আর কোরআনে ঢুকবে হ্যাঁ? খাজা ময়ুদ্দিন সৃষ্টি বহুত বড় বুজুর্গ ছিল কিন্তু ওনার বয়ানগুলো কি কোরআন শরীফে আসবে অবকাশ সিদ্দিক তো সবচেয়ে বড় বুজুর্গ নবীদের পরে ওনার বক্তব্য কি কোরআন শরীফে আসবে যদি খলিফা হওয়ার পরে রসুলের এতে কেন খলিফা হইলেন পয়লা ভাষণ এই দিলেন উনি কোরআন শরীফ কোন সুরে আছে কোথাও নেই উনি রসুলের সাহাবি ওনার কথা কোরআন আসে নাই আর এই বেটা এতদিন পরে দুনিয়াতে আসলো তার কথা বাইবেলের মধ্যে খে পাড়া ডুবলো কেমনে আমার কাছে বাইবেল আছে বাইবেল দেখে দেখে করতেছে সব ধর্ম বাতিল শ্রদ্ধার কিছু না এই কোয়ান্টাম বললা এই কথা বলছি এদের গত জমাতে আমি আয়াত পড়ছিলাম الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون যারা ইমান এনেছে ইমানের সাথে সেরেক মিশায় নাই সেরেক মিশায় নাই আল্লাহ তাদের জন্য নিরাপত্তার ঘোষণা করেছেন নিরাপত্তা দেবেন আল্লাহ দুনিয়াতে কবরে হাসরে এবং আল্লাহ বলতে ওরা হেদায়তের উপর আছে এই যে বিশ্বাস সব ধর্মই ঠিক এই কন্টাম আলাদা করতেছে এ তো সেরেক যে কেউ বিশ্বাস করবে তার ইমান নষ্ট হয়ে যাবে অর্থাৎ হাজারো লোক এখানে যে তারে ধ্যান করতেছে ধ্যান করে করে কত দিক দিয়ে শয়তান বেইমান বেইমান করতেছে শয়তান দুই ধরনের সুরান নাসের মধ্যে আছে শয়তান দুই রকম মিনাল জিন্নাতি নাস জিনের থেকে হবে মানুষের থেকে আসবে তো কোনটা বললো তো জিনের থেকে না এই শয়তানটা কিসের থেকে মানুষের থেকে এটা আল্লাহ বলে দিচ্ছেন মিনাল জিন্নাতি নাস এই নাস মানে কি মানুষ এইভাবে কুকুর সেরেক ছড়াই আস এগুলো বিশ্বাস করলে ইমান একদম শেষ শেষ তা আমি যে কথা বলতেছিলাম ইমান নিয়ে মৃত্যুবরণ করা এটা হলো মহাখুশি এর আগে মহাখুশির কোনো সুযোগ নেই গন্ডির মধ্যে খুশি হইতে হবে আল্লাহ নির্দেশ দিচ্ছেন এখানে কিছুটা খুশি হইতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাই হইতে হবে যে কারণে ঈদের দিন যদি কেউ রোজা রাখে তো কোনো সব হবে না গুনায় কবিরা হবে হারাম হবে এই দিন আল্লাহ একটু পরফুল্ল থাকতে গেছেন গন্ডির মধ্যে থেকে খুশি হইতে গেছেন কি গন্ডি যাতে ঈদের দিন আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন যারা রোজা রেখেছে তারা আমি পড়েছে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন তো এটা তো খুশির বিষয় ঈদের থেকে ঈদের নামাজ থেকে বাড়ি ফেরার আগে ঘোষণা হয়ে যায় আল্লাহ বলেন ইরজে মাকফুর আল্লাকুম তোমরা এমন অবস্থায় বাড়ি ফিরে যাও তো তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে ও ঘরে ফিরে যাও মাকফুর আল্লাকুম তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে এই হলো ঈদের মূল খুশি হলো এটা আজকের দিনে আশা করি আল্লাহ রোজাদারদেরকে মাফ করে দিছে আমি এটা টোটা ফাটার চেষ্টা করছি আল্লাহ আমাকেও কি করছেন মাফ করে দিছে এটা হলো বড় খুশি আর এর সাথে আছে তৌফিক অনুযায়ী কিছু ভালো খানার ব্যবস্থা করো তুমিও খাও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খেলাও তৌফিকের মধ্যে থেকে ধার কর্য করে না জমি বিক্রি করে না সুদের উপরে লোন করে না তৌফিক যাস খাও দুই নম্বর এটা তিন নম্বর ঈদের দিন ভালো লেবাস পরো তোমার কাছে যে লেবাসগুলো আছে ভালো কোনটা এটা পরে আস আমি গত জমায় বলছিলাম আজকেও বলতেছি যে আমরা যে নতুন শব্দ লাগাইছি এটা কোথায় পাওয়া গেল আমি এই বিষয়টা নিয়ে বহু হাদিস ঘাটাঘাটি করছি যত জায়গায় ঈদের বয়ান আছে সব জায়গায় হাদিসগুলো দেখছি নূতন লেবাসের কোন শব্দ আমি পাইনি সব জায়গায় আছে যে তোমার যে কটা লেবাস আছে এর মধ্যে যারা ভালো এটা পরে আসো যেগুলো আছে এর মধ্যে যারা ভালো ইসলামের দৃষ্টিভঙ্গি হল যে আপনি জরুরতের ভিত্তিতে লেবাস কিনবেন জুতা কিনবেন জামা কিনবেন প্রয়োজনের ভিত্তিতে ঈদের ভিত্তিতে না ঈদের ভিত্তিতে না প্রয়োজনের ভিত্তিতে তাতে আপনার মালিকানা কয়েকটা সেট থাকবে তাকোয়া হলো তিন সেট সচরাচর পড়ার জন্য দুই সেট আর ঈদে জুমায় কোনো মাহফিলে যাওয়ার জন্য আরেকটা ভিন্ন এই তিন সেট হল তাকোয়া হাদিস আছে আর এর বেশি যদি হয় তাহলে জায়েজ আছে কিন্তু আপনি কোন ডিভিশন পাবেন না তিন সেটের বেশি যদি হয় জায়জ ডিভিশন পাবেন না আবার ওই কাপড়গুলো সৎকার ভেতরে হিসাব করা হবে সৎকার ভেতরে নিসাব হয়েছে কিনা তিনটের বেশি যেগুলো আছে ওর দাম ওইখানে ধরা হবে আপনার সৎকার ভেতরে অজেব করে দেওয়া হবে যেটা প্রয়োজন অতিরিক্ত শরীরে তিনটা রাখতে প্রয়োজন প্রয়োজনীয় এর বেশি হলো অতিরিক্ত তো প্রয়োজন অতিরিক্ত দাম ধরা হয় সত্যি ভেতর অজেব হবে কিনা ভালো বুঝেন তো কমপক্ষে তিনটা তো থাকবেই আর আমাদের তেমন বেশি থাকে প্রায় লোকের তিনটার বেশি আছে এখন এই যে প্রয়োজনের ভিত্তিতে আপনি কিনলেন কিনবেন প্রয়োজনের ভিত্তিতে জুমাতে ঈদে আসার সময় ওখান থেকে বাসনই করবেন দামিতে প্রয়োজনের ভিত্তিতে তিন সেট চার সেট কিনলাম এটা ভালো কোনটা আজকে ওটা পড়তে হবে এই জন্য ঈদের সমস্ত হাদিস আছে হ্যাঁ ফালিয়ালবিস আহসানামা আজিদু ফালিয়ালবিস পরিধান করে আসবা আহসানামা আজিদু যেগুলো তোমার মালিকানা আছে তার মধ্যে উত্তমটা আহসান মানে উত্তম আহসান মানে নতুন না নতুন আরবি হল জাদিদ নতুন আপনি কি জাদির শব্দ আসতো তাহলে আমাদের একজনে জান দিয়ে দেওয়া হতো নবীজির সুন্নত নবীজির সুন্নত বলে গেলে জান দিতে হতো কিন্তু দেখেন কোন একটা জায়গায় জাদির শব্দ আসে আমি প্রত্যেকটা জায়গায় শরীরতে দৃষ্টিভঙ্গি বলি দৃষ্টিভঙ্গি না বুঝলে এক্সিডেন্ট করতে হয় দৃষ্টিভঙ্গি এই জাদিদ নেই আমরা দৃষ্টিভঙ্গিকে উল্টায় কোথায় নিয়ে আসছি নতুন পড়তে হবে একদম জুতারটা আরম্ভ করে টুপি পর্যন্ত নতুন অনেকেরই বেতনে কেলে কুকুলায় না আরো দুই একটু পাশাপাশি দুই এরকম দিতে গেলে সম্ভব না তখন বহুত মানুষ এই ঘুষ খাইতেছে ঘুষের পরিমাণ বাড়াই দিচ্ছে ঈদের আগে যদি আপনারা অফিসিয়াল কাজ করাই থাকেন তাদের অভিজ্ঞতা হয়েছে যে আগের তুলনায় ঘুষ বেশি লাগছে কিনা সব রিপোর্ট আমার কাছে আসে আমি ফতোয়া অভিযোগ চালাই ওখানে লোকেরা মশলা জানার জন্য আসে তো সমাজে কোথায় কি ক্রাইম হইতেছে সব আমার নলেজে চলে আসে তো ঘুষের পরিমাণ বেড়ে যায় তো কি হলো এটা গলার শর্ত লাগে মানুষ ঘুষ বাড়াই দিল আর একদিকে ঈদের কেনাকাটা করতে যায় এত মগ্ন হয় কিসের লাইলাদুল কদর কিসের কান্নাকাটি কিসের তারাবি হ্যাঁ খালি মার্কেটে ঘুরতে ঘুরতে গলত ধর্ম হয়ে গেছে পছন্দ হয় না যে এটাই কি লেটেস্ট ফ্যাশন লেটেস্ট কোথায় পাওয়া যায় তা হয় আচ্ছা উত্তর হয়ে গেছে উত্তরে উত্তরে পাওয়া যায় না এটা গুলশান দুই পাওয়া যায় গুলশান দুই আসছে কি জিনিস এটা মাথায় ঢুকছে এক ক্রীড়া এই ক্রীড়ার নাম হলো লেটেস্ট ফ্যাশন এই করতে যে সব ইবাদত বন্দিগি সব পণ্ড হারাম হারাম পয়সা নিচ্ছে এই জন্য শরীয়তের দৃষ্টিভঙ্গি যদি আপনি না বুঝেন সারা দেয়া নবে করতে থাকবেন সব কিছুই হবে না অনেকগুলো গোনায় কবিরা হবে দৃষ্টিভঙ্গি বোঝে নেই আবল তাবল তাহার যদি জামাত করছে না জায়েজ সালাত তসবি জামাত করছে না জায়েজ হারাম মাইকে ছবি না পড়ছে না যায় এগুলো করতেছে আর মহিলার তো আজীব অবস্থা এখন নাকি বিউটি পার্লারে হ্যাঁ শত শত মহিলা লাইন দিয়ে রয়েছে আরে সাজা তো স্বামীর জন্য স্বামী তো সারা বছর ছিল তখন সাজা নাই কেন সাজা কি মানুষের দেখানোর জন্য তারা বলছে আমাকে এতটা সন্তোষ আল্লাহ দিল যদি মানুষকে না দেখাই তো বখিল হয়ে যায় নাউজুবিল্লাহ আমাদের মেয়েরা এমন গর্দব হয়েছে আমরা দায়ী কেন আমরা এদেরকে দিন শিখাইনি আমরা ব্রিটিশের সিলেবাসে দিন ব্রিটিশের সিলেবাস স্কুল কলেজে যেটা পড়ানো হয় এটা তো ওরা লর্ড ম্যাকেল উইলিয়াম হান্টার ওরা চালু করে গেছিল ওখানে তো এসব কিছুই নাই সারা মানুষের দেখানোর জন্য শাস্তি হবে না স্বামীর জন্য শাস্তি হবে স্বামীর জন্য যদি হয় তো তুমি অন্য সময় শাস্তে ঈদের সময় শাস্তি হচ্ছে কেন এখন তো শাস্তিতে এইভাবে সারা রাস্তাতে ঘুরবে আর তার সৌন্দর্যের বিনা পয়সায় প্রদর্শনী করবে বিল মকুব করে দেওয়া হয়েছে তো তাদেরকে দেখো কোন বিল লাগবে না জালিক এগুলো আমাদের মেয়েদের দিমাগ তাদের বুঝ বুঝে এই জন্য দিন যদি না দেওয়া যায় তো ব্রিটিশ ব্রিটিশ সিলেবাস তো মেয়েদের চরিত্র ধ্বংস করে দেয় সে চরিত্র ধ্বংস করার জন্য আবার আসছে মোবাইল কোম্পানি ওরা চরিত্র ধ্বংস করার জন্য চেষ্টা করতেছিল পারতেছিল না পরে কারা আসছে সাহায্য করতে মোবাইল কোম্পানি আসছে আসে রাত বারোটা থেকে সকাল পর্যন্ত ফ্রি করে দিছে খুব চরিত্র ধ্বংস করো আমরা বিনা পয়সায় ব্যবস্থা করে দিলাম এবার কোনো সমস্যা হলে আমাদের মেরি স্টপ আছে এখানে চলে আসো মেরি স্টপ কি জন্য দিছে আপনি মনে করছেন আপনার স্বাস্থ্য রক্ষা করার জন্য তো পাগল আপনি নাম্বার ওয়ান পাগল এসে যারা জেনাবে বিচার করে তাদেরকে উৎসাহিত করার জন্য এগুলো বুঝতে হবে সব ইহুদিদের ষড়যন্ত্র সব ষড়যন্ত্র মেরি স্টক একটা ডাক্তার মহিলা ডাক্তারের নাম ছিল সেই প্রথম জন্ম নিয়ন্ত্রণের উপরে বিশ্ববাসীকে দাওয়াত দেয় কারণ তার নামে এগুলো করছে করে যত এই সাথে হারাম কাজ অবিবাহিত লোকদের মেলামেশায় সব এরা ট্যাকেল দিচ্ছে এই জন্য সমাজের ফেতনা সম্পর্কে সতর্ক থাকতে হবে কেন আমাদের মেয়েদেরকে বুঝাইতে হবে শ্বাসসজ্জা তো ইসলামও আছে কিন্তু এটা তোমার স্বামীর জন্য এই জন্য শরীয়তের দৃষ্টিভঙ্গি মেয়েরা ঘরে থাকবে সাজে গুজে যদি কোনো প্রয়োজনে বের হতে হয় বাপের বাড়ি যেতেছে কোথাও যেতেছে তো সে তার কাপড়ের মধ্যে সবচেয়ে নিম্নমানের কোনটা ওইটা পরে বের হবে দেখেন আমি প্রত্যেকটা জায়গায় যে দৃষ্টিভঙ্গি বলি তার সাথে কিন্তু সমাজের কোনটার সাথে মেলে মেলে না শরীয়ত এক জায়গায় আমরা এক জায়গায় আমি আটটা দৃষ্টিভঙ্গি বললাম কোন মহিলা বোরকা লাগায় বাইরে যাইতে হলে চেহারা তো কথা থাকবে না কোন কাপড়টা পরে বের হবে আমাদের মেয়েরা সবচেয়ে ভালোটা অলঙ্কার যা আছে সব পড়তে হবে যেন জমা হবে মানে এটা নিয়েই তো ফখর হবে মেয়েদের জমা হওয়ার ভিতরে আর কোনো ফায়দা নেই পুরুষরা এত খোঁজে না কে কি পরে এসে না এসে এদিকে সাধারণত পুরুষের নজরটা কম যায় তো মহিলাদের চাকরি এটা যারা দেখবে তার থেকে সে উপরে আছে কিনা ওটা মেলায় না মিললে মন খারাপ করে আসে স্বামীরা গালাগালি আরম্ভ করে তুই কি দিচ্ছ এগুলো এগুলো নিয়ে সমাজে দেওয়া যায় অথচ গয়না দেওয়ার কোনো হুকুম নেই জড়িয়াতে অলঙ্কার দেওয়ার কোনো মশলা নেই অলঙ্কার দিতে হবে এটা দেওয়া যায় শরীর হুকুম করে নাই আপনাকে দিতে মনে চাইলে দেন তফিক থাকলে দেন ওদেরকে বিভিন্নখানে যাইতে দিলে আপনি আর টিকতে পারবেন না ডেলি নতুন শাড়ি দিতে হবে আর ডেলি গয়না দিতে হবে কাহা তার সম্ভব এটা এজন্য কসদুস সাবিলে থানে সব লিখছে যে বর্তমান যে অনুষ্ঠানগুলো হয় যদি মহিলাদের আলাদা ব্যবস্থা করা হয় তাও মহিলারা সেখানে যাবে না গেলে তাদের মেজাজ বিগড়ে দেয় মেজাজ নষ্ট হয়ে যায় পরিষ্কার বলছে এইসব কথাগুলো আমাদের মেয়েদের বুঝাইতে হবে তুমি বাইরে বের হলে সবচেয়ে তোমার কাছে কম দামে এটা পরে বেরোতে হবে স্বামীর সামনে থাকবা সাজে গুজে বাইরে দেবা চাকরানির মতো কারোর জন্য নজর না পড়ে আর আমাদের মেয়েরা স্বামীর সামনে থাকে চাকরানির মতো কাজের বুয়ার মতো আর তারা বাইরে বের হয় তো রাজধানী মানে চাকরানি আর রাজধানী সব উল্টা প্রত্যেকটা দেশ হরিয়াতে একটা আমরা একটা এগুলো কে বলবে আগে নিজে জানতে হবে জানে ছেলে পেলেকে শিখাইতে হবে তো কিছু আমি দৃষ্টিভঙ্গি তুলে ধরলাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন কালকে ঈদ উল ইনশা আল্লাহ কি করবেন অন্য দিনের তুলনায় ভোরে উঠতে হবে অন্য দিনের তুলনায় একটা কাজ এটা ঈদের প্রস্তুতির মধ্যে এটা একটা কাজ আর একটা কাজ হল গোসল করতে হবে গোসলের আগে ভালো করে মেসওয়াক করতে হবে হাজামাত দাড়ি মস্তিক করতে হবে এগুলো ঠিক করতে হবে এইভাবে মেসাক করে দাড়ি মোষ ঠিক করে মেসাক করে গোসল করলেন গোসল করার পরে উত্তম লেবাস উত্তম লেবাস পরবেন আপনার মালিকানা যা আছে এর মধ্যে উত্তম মনে হয় এটা পরবেন পরে আতর অ্যালকোহল মুক্ত আতর লাগাবেন লাগায় আপনি আস্তে তাকবির পড়তে পড়তে ঈদগায় আসবেন আস্তে দুনে ঈদে তাকবির ওই ঈদে জোরে পড়তে হয় এই ঈদে আস্তে পড়তে হয় আল্লাহু আকবর আল্লাহু আকবর বলেন আল্লাহু আকবর আল্লাহু আকবর এটাকে তাকবির বলা হয় তাকবির তার শিখ বলা হয় তো কোরবানের ঈদের জোরে জোরে পড়তে পড়তে আসতে হয় আর এটা এই ঈদে আস্তে আস্তে পড়তে পড়তে আসতে হবে ঈদের নামাজের সময় হাদিস আছে আজান নেই একামত নেই ডাকাডাকি নেই কিছুই নেই চারটে শব্দ আছে আজান নেই একামত নেই ডাকাডাকি নেই কিছু নেই লা একামাতা অলা নিদা অলা সাই আগে এলান করা হয়েছে ওই আজকেও তো বলে দেওয়া হলো আটটায় বয়ান শুরু হবে সাড়ে আটটায় জামাত ধরাবে আর কোন এলান করা হবে না নিষেধ আমাদের হাদিস জানে না এই যে মাইল লেখায় বলতেই থাকে সকাল থেকে ঈদ শুরু হওয়া পর্যন্ত বলতেই থাকে আর আল্লাহ রসুল যে ডাকাটাকি নেই আর ডাকাটাকি করতে আছে দেখেন অবস্থা ঈদগায় চলে আসতে হবে আর সেই ঈদের নামাজ পড়বেন ঈদের পরে নামাজের পরে দোয়া হবে ওইটাই মূল দোয়া আমাদের সে মূল দোয়া করে খুদবার পরে এটা গলত তাহলে খুদবা হবে খুদবা শোনা ওয়াজিব খুদবার মধ্যে এই তকবিটা বারবার আসবে শুরুতে শেষে আসবে শুরুতে মাঝখানে নেই কিন্তু আমাদের দেশের খতিবরা ওই তকবির গুলো মাঝখানে মাঝখানে বলে যে এটা ঠিক না ওই তকবির গুলো শুরুতে আছে আল্লাহ একবার তাও এই তা তার শিখ না শুধু আল্লাহ আকবার খুদ্বাতে যে তাকবির আছে এটা শুধু আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এরকম চোদ্দ বার কিন্তু এটা আপনারা বলবেন না তো ভুল কি হতেছে এক তো অন্য তকবির দেয় একটা ভুল আল্লাহ ছাড়া আমি একটু এদের পড়াইলাম ওইটা দেয় এটা একটা ভুল দুই নম্বর ভুল হলো খুদবার মাঝখানে মাঝখানে দেয় তা দুই নম্বর ভুল তিন নম্বর ভুল হলো খতিবের সাথে মুসল্লিরা বলে এই তকবির নিয়ে কমপক্ষে কয়টা ভুল হলো দিতে বলা হয়েছে এক তকবির দিচ্ছে আর এক তকবির দিতে বলা হয়েছে খতিব কে দিচ্ছে মুসাল্লিকে মুসাল্লিরাও তো বলতে বলা হয়েছে খোদবার শেষ শুরুতে আর শেষে শুরুতে শেষে তো কইতেছে আবার এক হাদিস কয়েকে আবার ওখানে মাঝখানে কইতেছে এটা কিরকম হলো আপনি ফাতে পড়ে একটা সোরা শুরু করছেন ইন্দান কদর আবার ফাতে পড়তেছেন লাইলাতুল কদর আমার ফাতেহা চলে গেছে আবার আসে লাইলাতুল কদরি খয়রুম মিনাল ফিসাহার আমার ফাতে চলে গেছে এইভাবে হয় হ্যাঁ না ফাতে আগে থাকবে আগে থাকবে এই তকবির গুলো আগে থাকবে খুদ্া পিছিয়ে থাকবে এ আর এক ভুল এরপরে ঈদের পরে এই যে মোনাজাতের ভিড় লাগে মহানাকার ভিড় লাগে অথচ ঈদের সুন্নাতের মধ্যে মহানাকা কোলাগুলি নেই ঈদের সুন্নত না যেটা ঈদের সুন্নত না ঈদের সুন্নত মনে করলে গুণাগার হইতে হয় হ্যাঁ কারোর সাথে বহুদিন পরে ছয় মাস নয় মাস পর দেখা হলে তার সাথে যখন দেখা হবে তখন করবেন যখন দেখা হবে তখন করবেন ঈদের পরে না আগে দেখা হয়েছে আগে করেন এইভাবে খুদ্া হয়ে যাবে ক্ষুব্ধ হয়ে গেলে আপনি যে রাস্তা দিয়ে আসছেন আর এক রাস্তা দিয়ে দেখতে চেষ্টা করবেন কারণ ঈদের খুশির মধ্যে এটাও একটা দাখেল একটা তো হলো মাকফরাত পাওয়া গেল ভালো খাইলেন ভালো পড়লেন বন্ধু বান্ধবকে খেলে এলেন পাঁচ নম্বর মহল্লার গরিবদের খবর নেওয়া এটা একটা ঈদ এই জন্য আর এক রাস্তাতে দেখতে বলা হয়েছে যাওয়ার সময় এক রাস্তার খবর নিয়ে আসছেন ফেরার সময় আর এক রাস্তার খবর নেবেন মানুষের সেবা করলে মনে কোনো আনন্দ লাগে না লাগে এটা একটা ঈদ এই ঈদ এই ঈদটা কিন্তু সীমিত গন্ডির মধ্যে এরকম বেলাল্লা মহিলারা ঘুরবে আপনি রেশমের কাপড় পরে আসবেন তাও টাকনুন রেশমের পুরুষে রেশমের কাপড় পরে আছে সিল্ক আর তাও কোথায় লটকাই দিছে হারাম এত বড় হারাম জাল্লা তালা হাসরের ময়দানে তাদের দিকে তাকাবেন না তাদেরকে গোনা থেকে পাক করবেন না এত মার এই গন্ডির মধ্যে থেকে আমাদেরকে ঈদ করতে হবে লাগামহীন ঈদ বা জান্নাতে যাই হবে ইনশাল আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ